পিস টিভি বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد সম্মানিত পিস টিভির সারা বিশ্বের সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আমরা মানুষের লেনদেন কায় কারবার আদান প্রদান ব্যবসা বাণিজ্য হালাল হারাম রুজি রেজেক ইত্যাদি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম যে বিষয়গুলো আমাদের সব সময় প্রয়োজন পড়ে আজকে এই বিষয়ে আলোচনার জন্য যথারীতি পরিচালনা রয়েছে আমি ডক্টর মুসলুদ্দিন আমার ডানে রয়েছেন শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ বামে কাছে রয়েছেন শেখ আমানুল্লাহ আল মাদানী এবং তারপর সামনে রয়েছেন শেখ ইউসুফ আব্দুল মজিদ আমাদের লেনদেন কায় কারবার ব্যাংকের সাথে যেগুলো আমরা করে থাকি এবং তার সাথে অন্যান্য ব্যবসা বাণিজ্য যেগুলো জড়িত রয়েছে সেগুলো নিয়ে একটা আলোকপাত করব ব্যাংকের লেনদেনের মধ্যে তো একদিক রয়েছে সরাসরি সুদ সুদই তার ভিত্তি আবার কিছু রয়েছে যে ইসলামী দৃষ্টিভঙ্গির সাথে সঙ্গতি রেখে মহামালতের বিষয় যেহেতু মূল দিক ঠিক রেখে বাকিগুলো যেহেতু বৈধ এখন কতগুলো দিক বৈধ মনে করছে কি কি দিকগুলো রয়েছে শরীয়তের পরিভাষায় বা সঙ্গত আমরা ব্যাংকিং ব্যবস্থায় দুইটা দেখতে পাই যে সরকারিভাবে অনেক ব্যাংক আছে যারা ইসলামের নাম ব্যবহার না করেই তারা লেনদেন করছে এবং তারা সেটাকে সুদ বলুক আর ইন্টারেস্ট বলুক যেটাই বলুক এটা লেনদেন করছে আমরা দেখছি আরেকটা ব্যাংক আমরা দেখতে পাচ্ছি যেখানে লেনদেন আমার করা হচ্ছে এবং আমাদের কিছু বৈধ পথ দেখানো হচ্ছে বৈধ পথ দেখাতে গিয়ে আমাদের সামনে একটা হাদিস পেশ করা হচ্ছে মোজারাবা হিসাবে মোজারাবা তো আমরা এখানে এই বিষয়ে স্পষ্ট হই এইভাবে যে রাসুল সাল আলী আসালামের পক্ষ থেকে দুই ধরনের ব্যবসা দেখা যায় একটার নাম বাই ইশতেরাক বাই ইশতেরাক হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা আমার দশ হাজার টাকা এই দুই টাকা জমা হয়ে ব্যবসা চলবে যার যত টাকা আছে লাভটা তার সেভ হারে হবে দশ হাজার দশ হাজারের পাবে পাঁচ হাজার পাঁচ হাজারের পাবে ভাগ এই ব্যবসার নাম হচ্ছে বায়ে মুশারাকা মুশারাকা আমাদের মাঝে আর একটা ব্যবসা আছে সেটা হচ্ছে বায়ে মোজারাবা মোজারাবা বলা হয় আপনার টাকা ব্যবসা আমি করছি এতে যা লাভ হবে তা চুক্তি হারে ভাগ হবে লাভ হয়েছে পাঁচ হাজার টাকা চুক্তি হয়েছে যে মালিকের হবে এক হাজার আর ব্যবসায়ের হবে চার হাজার মানে চুক্তিটা যেভাবে হবে সেভাবে ব্যবসাটা চলবে এ বায়ের নাম হচ্ছে বায়ে মুজারাবা আর এই মোজারাবাটা দেখিয়েই ব্যাংকে বিভিন্ন পথ খোলা হয়েছে তার আর একটা পথ খোলা হয়েছে মোরাবা লাভ রিভন থেকে লাভ কিন্তু আমরা দেখি যে সেই কৌশলটা সরাসরি এই হাদিসের সাথে মিল খায় না কতটুকু মিল খায় ওইটুকু মিল খাবে শুধু এইভাবে যে ব্যাংকিং ব্যবস্থাটা এইভাবে হতে হবে যে পঞ্চাশ জনের টাকা নেওয়া হয়েছে এক কোটি টাকা এক কোটি টাকা একটা ব্যাংকের পরিচালক নিয়েছেন ব্যাংকের পরিচালক তার টাকা নিয়ে ব্যবসা করবেন ব্যবসা করবেন আর ওতে যে লাভ আসবে সে লাভটা আমার সাথে আরেকজনের সাথে চুক্তি হারে প্রদানের একটা কথা থাকবে যে এত টাকা দিব ব্যবসাটা যদি এইভাবে হয় তাহলে সেটা যায় কিন্তু এটা কৌশল করা হচ্ছে এইভাবে যে না কৌশল করা হচ্ছে না কৌশল যদি করা হয় এইভাবে জি জি আমরা বলবো যদি করা হয় যদি করা হয় তাহলে রাসুল সাল্লাহ সাল্লামের সরাসরি পদ্ধতিকে উপেক্ষা করা হচ্ছে যেমন কি ধরনের সেটা যেমন যে আমি ব্যাংকের কাছে টাকা চাইলাম যে আমাকে পঞ্চাশ লক্ষ টাকা দেওয়া কোনো ব্যক্তির কাছে চাইলাম আর কি বা কোনো ব্যক্তির কাছে এই চাইলাম ব্যক্তির কাছে চাইতে পারি ব্যক্তি যদি আমাকে এরকম প্রস্তাব দেয় ব্যাংকও যদি আমাকে এরকম প্রস্তাব দেয় তাহলে সেটা ঠিক হবে না ব্যাংকের আমাকে প্রস্তাব দিচ্ছে বা ব্যক্তি আমাকে প্রস্তাব দিচ্ছে যে ঠিক আছে আপনাকে আমি পঞ্চাশ লক্ষ টাকা ব্যবসার জন্য দিলাম আপনাকে প্রতি মাসে আমাকে পাঁচশো টাকা করে দিতে হবে তখন তো জায়েজ হবে না আচ্ছা আমার হয়তো বা লাভ হবে লাভটা যদি ফিক্স থাকে লাভটা যদি ফিক্স থাকে তাহলে তখন এটা জি নাম যাই হোক না সে নাম যাই হোক প্রতিষ্ঠানের নাম যাই হোক না জি যেটাই হোক যদি লাভটা ফিক্সড থাকে তাহলে সেটা বৈধ হবে না যদি চা আমাদের অনেক সংস্থা আমাদেরকে দেখাচ্ছে যে না আমরা তো সেটা ফিক্সড করি না এক বছরের জন্য করি বছরের শেষে জানুয়ারিতে গিয়ে আমরা পরিবর্তন করে দিই কিন্তু সেটা তো আমাদেরকে বলা হচ্ছে ফিক্সড তো থাকলোই ব্যাপারটা কিন্তু দুই দিক থেকে আসে কেসে আমাদের মধ্যে একটা আমি নিলাম কি হারে দিব ব্যাংকে জমা দিলাম তারা কি হারে দিবে দুটোই তো সুদ নাকি জি জি জি যদি দেওয়া হয় ফিক্সড যারা ফিক্স দেয় তার তো সুদ হবে জি যারা ইসলামী ব্যাংক বা ইসলামের নামে যারা চালাচ্ছেন ওনারা বলছেন যে আমরা ফিক্স দেই না আমরা মাসে মাসে একটা পরিমাণ দেই যেটা আচ্ছা, বছর শেষে পার্সেন্টেজ অনুযায়ী বাকিটা পে করা হয় এটা যেন এই মাসিক ভাতা হিসাবে বা মাসিক খোরাকি হিসাবে দেওয়া হলো এবং ফাইনাল হিসাব একদম পাঁচ বছর মেয়াদি হোক বা দশ বছর মেয়াদি হোক ফাইনাল হিসাব শেষে হবে কিন্তু মাসে মাসে সম্ভাব্য লাভের পরিমাণ এত হতে পারে সম্ভাব্য একটা পরিমাণ ধরে দেওয়া হয় এবং ফাইনাল বা চূড়ান্ত করা হয় মেয়াদ শেষ হওয়ার পরে আমরা ওই বিষয়টা আরো স্পষ্ট হয়ে যায় এখানে দুইটা অংশ আছে তার একটা অংশ হচ্ছে যে বছর শেষে বা ব্যাংকিং ব্যবস্থা শেষে ফাইনাল হবে এ বিষয়টি কোনোদিন আমাদেরকে কোনো প্রতিষ্ঠান দেখিয়েছে তা আমাদের অবগতিতে নেই বরং আমরা এভাবেই দেখে আসছি যে বছরের গতিতে পরিমাণ কমবেশ হয় এক বছর থাকলো এক লক্ষে প্রতি মাসে ছশো টাকা দেওয়া হবে আর এক বছর থাকলো যে এক লক্ষে প্রতি মাসে সাতশো টাকা দেওয়া হবে হয়তো বা আর এক বছর থাকলো যে এক মাসে পাঁচশো টাকা চলে আসলো দুশো টাকা কমে ওটা যারা বলে থাকেন ওনারা যে টোটাল পয়সাটা ব্যবসা করা হয় ইসলামী ব্যাংক আলারাফা ব্যাংক এইগুলো ব্যাংক তাদের অত্যন্ত নির্ভরযোগ্য শক্তিশালী কাউন্সিল আছে অ্যাডভাইজারি কাউন্সিল আছে যারা এই ব্যাংকের ইসলামিক পদ্ধতিতে হচ্ছে কি না হচ্ছে তা সব মনিটরিং করতেছে এবং তাদেরকে রাহনুমাই করতেছে পথ দেখাচ্ছেন তা আমার মনে হয় আর কিছু অন্যান্য এই ইসলামী ব্যাংকের উত্থান এটা আবার অন্যান্য ব্যাংকে ঈর্ষান্বিত করেছে যার ফলে সরকারি ব্যাংক সাধারণ ব্যাংক সবাই একটা একটা করে অনেকেই তো নিজেকে ইসলামী ব্যাংক হিসেবে ঘোষণা করছে আবার অনেকে একটা কাউন্টার খুলছে যে একটা ব্রাঞ্চ খুলছে যে এই ব্রাঞ্চে ইসলামিক হয়েতে তো সমস্ত সিস্টেম যেখানে তার সুদি এক ব্রাঞ্চে তো আর ইসলামিক সেখানে হওয়া কঠিন তারপরও মানুষদেরকে আকর্ষণ করবার জন্য ইসলামী ব্যাংক সব টাকা পয়সা নিয়ে যাচ্ছে যে আমরা যদি একটা কাউন্টার খুলতে পারি তাহলে ইসলামিক মাইন্ডের লোকেরা তারা এখানে টাকা রাখবে এবং তারা উৎসাহিত হবে আমার মনে হয় যে ইসলামিক বড় বড় ব্যাংকগুলো যেটা আছে যেখানে ইসলামিক সরিয়া মানে নির্ভরযোগ্য আছে সেটাকেও তারা যে দায় দায়িত্ব নিচ্ছেন তাদের উপরে বিষয়টা আমরা ছেড়ে দিই আর যেখানে ইসলামিক সরিয়া কাউন্সিলের ক্ষেত্রেও যেখানে প্রতারণা করতেছে যে সাধারণ দুর্বল বা সরিয়া সম্পর্কে যার ভালো জ্ঞান নেই ওই ধরনের মানুষদেরকে দিয়ে সরিয়া কাউন্সিল তৈরি করে তারপরে তারাও সরিয়া হিসেবে চালাতে চাচ্ছেন তাদেরকে আমি উপদেশ দিব যে আপনারা আপনাদের সরিয়া কাউন্সিলকে সমৃদ্ধ করেন নির্ভরযোগ্য আলেমুলামা দিয়ে সরিয়া কাউন্সিলের মাধ্যমে এটা ইসলামিক ব্যাংকগুলো যারা করছেন তারা আদৌ এটা দাবি করেন না যে আমরা যা পদ্ধতি পর্যন্ত আমরা আবিষ্কার করেছি বা আমরা পেয়েছি এটা অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট এটা তারাও দাবি করেন এটা সম্ভব না এটা একটা পদক্ষেপ এটা মন্দের ভালো মন্দের ভালো জি যেখানে আপনার অন ইসলামিক সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা ব্যাংকিং সিস্টেম সেক্ষেত্রে আমরা ইসলামের আলোর দিকে আসার একটা হাতছানি পেয়েছি একটা সুযোগ আমরা পেয়েছি দর্শক শ্রোতা আমরা এই বিষয়ে আরো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সামনে ফিরে আসবো সে পর্যন্ত আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দুজা নদী আপনারা দেখছেন পিস টিভি বাংলা কোরআন করিম হেদায়াতের মূল সম্ভার আল কোরআন করিম থেকে হেদায়ত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়ত পাবেন যদি আল কোরআন থেকে যারা হেদায়ত পেয়েছে তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করেন আসুন আল কোরআন থেকে হেদায়ত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পিস টিভি বাংলায় জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে দিনী বিধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদী শিক্ষা ও তারও সাধারণ উদাহরণ প্রতি বুধবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় marriage or divorce.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 এটা যেন এই মাসিক ভাতা হিসাবে বা মাসিক খোরাকি হিসাবে দেওয়া হলো এবং ফাইনাল হিসাব একদম পাঁচ বছর মেয়াদি হোক বা দশ বছর মেয়াদি হোক ফাইনাল হিসাব শেষে হবে কিন্তু মাসে মাসে সম্ভাব্য লাভের পরিমাণ এত হতে পারে সম্ভাব্য একটা পরিমাণ ধরে দেওয়া হয় এবং ফাইনাল বা চূড়ান্ত করা হয় মেয়াদ শেষ হওয়ার পরে আমরা ওই বিষয়টা আরো স্পষ্ট হয়ে যায় এখানে দুইটা অংশ আছে তার একটা অংশ হচ্ছে যে বছর শেষে বা ব্যাংকিং ব্যবস্থা শেষে ফাইনাল হবে এ বিষয়টি কোনোদিন আমাদেরকে কোনো প্রতিষ্ঠান দেখিয়েছে তা আমাদের অবগতিতে নেই বরং আমরা এভাবেই দেখে আসছি যে বছরের গতিতে পরিমাণ কমবেশ হয় এক বছর থাকলো এক লক্ষে প্রতি মাসে ছশো টাকা দেওয়া হবে আর এক বছর থাকলো যে এক লক্ষে প্রতি মাসে সাতশো টাকা দেওয়া হবে হয়তো বা আরেক বছর থাকলো যে এক মাসে পাঁচশো টাকা চলে আসলো দুশো টাকা কমে ওটা যারা বলে থাকেন ওনারা যে টোটাল পয়সা নিয়ে ব্যবসা করা হয় শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ একটা আলোচনা জি আমরা বলছিলাম যে শরীয়তের বিষয়টি ঠিক এইরূপ যখন একটা প্রতিষ্ঠান আমাদেরকে ব্যবসা বাণিজ্যের জন্য এইভাবে সুবিধা দিবে যে একটা প্রতিষ্ঠানে আমি পাঁচ লক্ষ টাকা রাখলাম ওই প্রতিষ্ঠান আমাকে আমার টাকা অনুযায়ী যেটা লাভ আসবে সেই লাভের একটা পরিমাণ আমাকে দিবে যেটা লাভ আসবে তার এবং ওই প্রতিষ্ঠানটা মুক্ত থাকবে সুদ থেকে জাতীয় পর্যায়ের সুদ থেকে হোক অথবা ব্যক্তি পর্যায়ের সুদ থেকে আমাদের ফ্রি রাখবে জি প্রতিষ্ঠান যখন আমার ফার্স্ট এটা নীতি প্রতিষ্ঠান যখন সর্বধরনের সুদ থেকে মুক্ত থাকবে আমি তখন প্রতিষ্ঠানকে টাকা দিব তার সাথে ব্যবসার জন্য আচ্ছা। কিন্তু প্রতিষ্ঠান যদি যে কোনো ভাবে কোনো সুদের সাথে বা কোনো কৌশলের সাথে জড়িত হয় তখন সোরা মায়েদার দুই নম্বর আয়াতের ভিত্তিতে হয়ে যাবে যে আল্লাহ তালা বলছেন যে তোমরা পাপের সহযোগিতা করো না কল্যাণের সহযোগিতা আর তার আগের বাক্য আল্লাহ তালা বলছেন যে তোমরা ভালো কাজের এবং তাকুয়াশীল কাজের সহযোগিতা করো তো আচ্ছা। আমরা কোনটা প্রতিষ্ঠান কেমন এ কথা বলতে চাচ্ছি না আমরা বলতে চাচ্ছি মূল ভিত্তির উপরে মূল ভিত্তি কোন প্রতিষ্ঠান যখন এইভাবে দাঁড়াবে নিজে স্বয়ং সম্পন্ন সে নিজে প্রতিষ্ঠিত গোটা বিশ্বের সাথে সে নিজে নিজেই চলতে পারে এরকম প্রতিষ্ঠান যখন সুদমুক্ত প্রতিষ্ঠান আমি তখন তার কাছে টাকা দিতে পারি এবং তার সাথে আমি ব্যবসা করতে পারি কিন্তু প্রতিষ্ঠান যদি এভাবে কোনো কলা কৌশলের সুদের সাথে জড়িত হয় তখন তার সাথে আমার জন্য ব্যবসা করা ঠিক হবে না হ্যাঁ বায় মোশারাকা হচ্ছে এটাই যে আমি টাকা দিলাম সেখানে ব্যবসা করব। আমার টাকা তার টাকাতে আর বায় মোজারাবা হচ্ছে তার কোনো টাকা নেই আমি সরাসরি টাকা তার কাছে দিলাম তিনি ব্যবসা করছেন প্রতিষ্ঠান ব্যবসা করছেন হ্যাঁ তখন আমার পক্ষ থেকে শর্ত থাকতে পারে আর আরেকটা জিনিস আছে যে আমরা দেখতে পাচ্ছি অনেক প্রতিষ্ঠান আমাদেরকে কিস্তিতে টাকা দিচ্ছে যে বলছে যে আপনি এই টাকা নেন ব্যবসা শুরু করেন বাড়িঘর করেন আপনি মাসে মাসে আমাকে এইভাবে টাকা দিবেন কিস্তিতে ব্যবসা জায়েজ বখারি মুসলিমের হাদিসে এভাবে এসেছে যে বাড়ির রাজি আল্লাহ আনহা আয়সা রাজি আল্লাহ আনহাকে বললেন যে আমার মালিক আমাকে বলেছে যে এত কিস্তিতে তুমি যদি টাকাটা দিতে পারো তাহলে আমরা তোমাকে মুক্ত করে দেব হ্যাঁ, যেটাকে বলা হয়েছে তো ঠিক আছে আমি তোমাকে ওইভাবে কিস্তিতে টাকা দিয়ে দেবো আর তুমি তোমার মালিককে মুক্তির বিষয়ে বলে দাও বলে দাও রাজি আছি এত টাকার বিনিময়ে বছরে বছরে তো বোখারি মুসলিমের এ হাদিসটাতে আমরা কিস্তিতে কোথাও টাকা প্রদান করব বলে টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করতে এখানে সূত্রটা খুঁজে পাওয়া যাচ্ছে সূত্রটা খুঁজে পাওয়া যাচ্ছে একটা হলো ফতোয়া আর একটা হলো প্র্যাকটিক্যাল ফিল্ডে নামা আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে ফতোয়া নিয়ে নামবো এবং প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন কাজ করতে যাব তখন সেটা এই বিধিবিধান এবং মুফতিদেরকে অবশ্যই আমরা গুরুত্ব দেব তারপরেও হয় কি সারা বিশ্ব ব্যবস্থাপনার সাথে লড়া ইসলামিক ব্যবস্থাপনাটাকে দাঁড় করে রাখা কঠিন হয়ে পরে কিছু কিছু হয়তো ইস্তেহাতে ভুল টুল হয়ে যেতেও পারে আল্লাহটা মাফ করবেন যদি আমাদের নিয়তটা ভালো থাকে হ্যাঁ, ভুল হতে পারে কিন্তু সেই ব্যবস্থাপনাটাকে সংকীর্ণ মনে করা এবং সেটাকে সামনে রেখে আর তার সামনে দাঁড় করা এটা একটা হবে শরীয়তকে না মানার একটা কৌশল অবশ্যই বরং শরীয়তকে সামনে রেখে ও একটা পথঘাট বের করতে হবে যে কেয়ামাত পর্যন্ত তো ইসলাম চালু থাকবে অতএব আমি যেটা বুঝতে পারছি না সেটা আমার বুঝের ভুল এ কথার অর্থ এই নয় যে ইসলামের সংকীর্ণতা আছে কিংবা অতিরিক্ত লাভ আমার একটা পদ্ধতি করতেই হবে করতেই হবে ইসলামের একটা লেভেল লাগাই দিলাম যেটা এমন কিছু যদি হয়ে থাকে তখন উনি বললেন অবশ্য অনেক প্রতিষ্ঠান মানুষ গড়বে বা গড়েছে আমরা কোনো প্রতিষ্ঠান নির্ধারণ না করলেও কৌশল অবলম্বনকারী তো অনেক প্রতিষ্ঠান দেখা যাচ্ছে সেখানে একটা ইসলামী নাম দিয়ে দুই চার পাঁচ জনের দস্তখাত সিগনেচার নিয়ে বলে দেওয়া হচ্ছে যে এই শরীয়তের মাপকাঠিতে এই প্রতিষ্ঠান চলছে আপনারা এখানে ব্যবসা করেন এখানে টাকা জমা দেন এখানে আমরা কাজ করেন এরকম অনেক দেখা অনেকটা সাড়ে উজুহুর মতো হয়ে যায় কিছু সঙ্গে চেহারা যে চেহারা গুলা দেখলে মানুষ এখানে আগ্রহ প্রকাশ করে বড় বড় কিছু আলেমের কিন্তু হয়তো আলেমেরা জানেন না আমরা কি করতেছি কি করছি আসলে আলেমরা হয়তো এই সাবজেক্টের পণ্ডিত না জি ইসলামিক ইকোনমিক্স কাকে বলে সুদ কাকে বলে ব্যবস্থাপনা কাকে বলে হয়তো মাসালা মাসালি পড়েছেন চিরজীবন এবাদতের এই বিষয়ে তিনি জানেনও না হয়তো এরকম এরকম আছে যে কাউন্সিলে তার নাম প্রচার করা হচ্ছে অথচ তিনি জানেন না এই সাবজেক্ট তো না তিনি জানেন না যে তার নাম যেভাবে কোনখানে ব্যবহার করা হচ্ছে এরকমও যদি হয়ে থাকে আমরা দৃষ্টি আকর্ষণ করবো যেহেতু মুসলমানের আমরা যাই এই সকল প্রতিষ্ঠানে হালালের উপর টিকে থাকার জন্য যথাসম্ভব পূর্ণাঙ্গ হালালের উপর আমরা এখানে এই এত ব্যাপক পরিধি উপার্জনের প্রযুক্তি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে এবং বিভিন্ন ইসলামের নাম দিয়ে ব্যাংকিং মাধ্যম দিয়ে উপার্জনের খাতগুলোই প্রমাণ করছে রাসুলের ওই বাক্য যে আল্লাহ রাসুল বলছেন যে তোমরা দরিদ্র হয়ে যাবে এ ভয়ে আমি করি না কিন্তু তোমাদের সামনে উপার্জনের প্রযুক্তি তুলে ধরা হবে আচ্ছা একটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই যুগে যে তা আমিন যেটা ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সের ব্যাপারে তো ওয়েস্টার্ন কান্ট্রিতে যে ইন্স্যুরেন্স সেটা মাসে মাসে বা একটা গাড়ি কিনলে পরে এককালীন মাসে মাসে একটা অর্থ তারা নিতে থাকে যদি কোনো দুর্ঘটনার পরে তাহলে তখন ওই গাড়িটা ঠিক করে দেয় যা খরচ হয় সেটা দেয় আর যদি কোনো দুর্ঘটনা না পড়ে তাহলে আর ওই টাকার ফেরত পাওয়া যায় না ঠিক তেমনভাবে কোনো লাইফ ইন্স্যুরেন্স যে মাসে মাসে একটা টাকা জমা করে থাকে কোনো দুর্ঘটনায় পড়লো সে মারা গেল আহত হলো নিহত হলো তখন সে টাকাটা পায় আর না হলে পরে ইসলামের হ্যাঁ। যে ইন্স্যুরেন্স যেহেতু এটা একটা লাইফ ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স আল্লাহ দিতে পারে কোনো মানুষ তো এটা লাইফ ইন্স্যুরেন্সের দায় দায়িত্ব নেবে জি জি জি ইউসুফ আব্দুল মজিদ সাহেব যে কথাটা বলছেন এই কথাটা আরো একজন লেখক বলেছেন যা শরীয়তের সরাসরি আমরা নাম বলছি না সরাসরি উল্টা হয় ঠিক উনি এই দলিলটা পেশ করেছেন যে কোনো লোক যদি কোনো লোককে মারে মেরে ফেলে তাহলে দেখা যায় যে তার ছেলে মেয়ে আছে পিতা মাতা আছে তার রক্ষণাবেক্ষণ করতে হবে বলেই শরীয়ত হত্যাকারের উপরে এতটা জরিমানা লাগিয়েছে যে একশো মোট দিতে হবে তো হঠাৎ করে একটা লোক মারা গেল তার ছেলে মেয়ে আছে পরিবার আছে এর ভরণ পোষণের জন্য হত্যাকারীর উপরে এটা লাগানো হলো তো হঠাৎ করে একটা লোক যদি অ্যাক্সিডেন্টে মারা যায় তাহলে তার পরিবারের উপরে কি করতে হবে অতএব ওই হাদিসের ভিত্তিতে আমরা ভাবি যে এরকম একটা লাইফ ইন্স্যুরেন্স করা হোক তাহলে ওটাকে সামনে রেখে এটা করা মানে ইসলামের আল্লাহ প্রদত্ত যে একটা এ ইয়ে আছে আল্লাহর দেওয়া যে ক্ষমতা আছে মানুষের উপরে যেভাবে মানুষের রুজি হবে সেটাকে হাতে নিয়ে নেওয়া হলো শেখ আমান আমি হ্যাঁ, এখানে জিনিসটা আর আরেকটু স্পর্শ করি একটু ওনাকে সুযোগ দেয় সেটা হলো দশ জন বা পঞ্চাশ জনের মালটা রাখলাম সেখানে পঞ্চাশ জন বা পঁয়তাল্লিশ জন ধরে নাম চিরজীবন কোন অ্যাক্সিডেন্টই হলো না পাঁচ জনের অ্যাক্সিডেন্ট হলো এখন ওই পঁয়তাল্লিশ জনের মাল মাল ওটাই পাঁচ জনকে দিয়ে দেওয়াটা কতটুকু সহজ করে দিলাম আপনার আলোচনার জন্য এখানে আমাদের প্রথম কথা যেটা ভাই বলেছেন যে ইন্স্যুরেন্স বা তামিন ইন্স্যুরেন্স দেওয়ার মালিক তো আল্লাহ হাতে নিল দ্বিতীয় বিষয় হলো যে দশ জনের মাল একজনের কাছে যাচ্ছে হ্যাঁ। দশ জনের মাল একজনের কাছে যাচ্ছে তৃতীয় বিষয় যেটা আমি সংযোগ করতে চাচ্ছি সেটা হলো এর ভিতরে সুদ মুক্ত নয় কিন্তু সুদমুক্ত নয় কারণ অধিকাংশ এই ইন্স্যুরেন্সগুলি সুদের খাতে টাকাগুলি রোলিং করা ইন্স্যুরেন্সের নামে টাকা উঠিয়ে দুর্ঘটনা মানে যাকে দেওয়ার এলিজিবল বা যোগ্য মনে করা তাকে তো দেয় আর যদি এরকম লোক না পাওয়া যায় যে যাকে দেওয়া হবে সেরকম ঘটনা দুর্ঘটনা না ঘটে টাকাটা সম্পূর্ণ ইন্স্যুরেন্স কোম্পানি মেরে দেয় যে আমাদের সময় শেষ প্রশ্ন ঘুষের উপর সামান্য একটু বক্তব্য দিতে পারেন আমরা যে কোনো ইন্স্যুরেন্স থেকে বেঁচে থাকবো এটাই আমাদের জন্য আমাদের তো সাল্লাম ঘুষ দাতা লানা সাল্লাম আল্লাহ ঘুষ দাতা এবং ঘুষ গ্রহিতা উভয়ের উপরেই আল্লাহর নবী অভিশাপ করেছেন অতএব ঘুষ গ্রহণ করাও যাবে না ঘুষ প্রদান করাও যাবে না হ্যাঁ। নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য বৈধ অধিকার প্রতিষ্ঠার জন্য যদি বাধ্য হয়ে ঘুষ দেওয়া হয় সেখানে অন্তরে ঘৃণা রেখে দেওয়া যেতে পারে এটা আম ফতোয়া না এটা ফতোয়া এক্সেপশনাল ফতোয়া কিন্তু এটা জি জি আম ফতোয়া হলো যে ঘুষ সর্বদাই সর্বদাই হারাম কঠিন অপরাধ এবং ঘুষ মানেই মানুষের অধিকার ধ্বংস করা অধিকার ধ্বংস ঘুষ মানেই হলো সামাজিক নিরাপদ সমাজকে নিরাপত্তাহীন করে ফেলা অবিচার দুর্নীতির মূল আকরি হলো ঘুষ এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ঘুষ দিয়ে জাতির হ্যাঁ। মেরুদণ্ড ধ্বংস করছে ইসলামী নিয়োগ এবং বিশ্ববিদ্যালয় সময়তে আমরা শুনি যেখান থেকে মানুষ শিক্ষিত মানুষ বের হবে সেখানেও নাকি এগুলা চলে শোনা যায় বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে চলতেছে এমনকি সামান্য পারমিট পুরমিট নানান কিছু পাওয়ার ক্ষেত্রে এমনকি বিভিন্ন ধরনের লাইসেন্স টাইসেন্স পাইতে প্রত্যেক আমার বৈধ অধিকারটা আমি পাবো আমার কি করা কয় এইটা সুদ ঘুষ একটা সাথে জড়িত দুইটার হাত থেকে আল্লাহ পাক আমাদেরকে একেবারে শিকড় থেকে নিয়ে আগা পর্যন্ত রক্ষা করুন এবং এই সরকারে যারা আছেন তারা বিকল্প ব্যবস্থাপনার চিন্তা করুন বিকল্প ব্যবস্থা ইসলাম দিয়ে রেখেছে আপনাদের সদ ইচ্ছাটুকুই যথেষ্ট সুদবিহীন ঘুষবিহীন একেবারে শান্তিপূর্ণ একটা নিরাপদ সমাজ গঠনের জন্য আপনাদের সদিচ্ছাটাই যথেষ্ট আল্লাহ আল্লাহ কবুল করবেন ব্যবস্থাপনা আল্লাহ দিয়ে রেখেছেন শান্তি এবং নিরাপত্তার জন্য এই দৃষ্টি আকর্ষণ করে আমরা আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করছি ওসল্লাহ আলা মোহাম্মদ আলহি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ করে চলে জুলুম আর বখিলি দুটো জিনিস মানুষকে দিয়ে অনেক করাপশন করিয়েছে তাকে আল্লাহ পছন্দ করে বেশি বখিল না হওয়া বেশি খরচ না করে শেখ আব্দুল কাইম তাহলে মানুষ হালাক হয়ে যাবে যদি মানুষ শুধু মনের কথায় চলে মনকে কন্ট্রোল করতে হবে শরীয়ত দিয়ে তাজকিয়াত নফস করে করে ঠিক করতে হবে যে শুদ্ধ হৃদয়ে ইসলামের পথে চলে এভাবে মানুষের জীবনের মধ্যে ইনসাফ কায়েম করে ইনসাফ কায়েম করাটাকে আল্লাহ তালা খুবই পছন্দ করেন না দেখে আল্লাহর ভয় উপলব্ধি করা এটাই তো আসল ইমান এটাই আসল করুন শুধু আল্লাহ তালার উপর ভরসা কেননা আল্লাহ তালা সবার উপর রক্ষাকারী দেখুন আল্লাহ তালা সবার উপর রক্ষাকারী প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে ছটায় আপ পুনঃ সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ডক্টর জাকিরের আন্তরিক বার্তা ধর্মতত্ত্বের কোষ্টি পাথর সুরা ইখলাস হল ধর্মতত্ত্বের কোষ্টি পাথর ধর্মতত্ত্ব মানে হলো ঈশ্বর সম্পর্কে জানা সুরা ইখলাস হল লিটমাস টেস্ট ঈশ্বরকে জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা আয়াত নম্বর এক থেকে চার কল আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ হুসামাদ আল্লাহ চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন লামে আলেদ ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি কুফুয়ান আহাদ এবং তার সমতুল্য আর কোনো কিছুই নাই সহি বুখারিতে উল্লেখ করা আছে ছয় নম্বর খণ্ডে কিতাবুল ফাজাইলে কোরআন অধ্যায় নম্বর তিরিশ হাদিস নাম্বার পাঁচশো তেত্রিশ নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন সুরা ইকলাস পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগের সমান সত্য ঈশ্বরকে যাচাই করার জন্য চারটি বৈশিষ্ট্য প্রথম হল আহাদ তিনি একক দ্বিতীয় হল সামাদ তিনি চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন তৃতীয় হল লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি জন্ম নেননি এবং কাউকে জন্ম দেননি আর চতুর্থ হল ওয়ালামে কুল্লাহ কুফন আহাদ এবং তার সমতুল্য কোনো কিছুই নাই আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে সুরাই ক্লাস দিয়ে যাচাই করতে পারেন ধর্মতত্ত্বের গোষ্ঠী পাথর